এই সংক্ষেপে সব কথা বলতে পারবো না কুরবানি সম্পর্কে কয়েকটি কথা কুরবানি কুরবানির বিষয়কে কুরবানির বিষয়কে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তবে এই আয়াতটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি আগে যেখানে আল্লাহ তালা সুরা হাজের সাঁত্রিশ নম্বর আয়াতে বলেছেন এই অনুবাদ এইগুলির অর্থাৎ এই জন্তুগুলির গোষ্ঠ ও রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের ভক্তিময় ও ভক্তিপূর্ণ একনিষ্ঠতা ও একাগ্রতা তাহলে আমরা যখন কুরবানি দেব আমাদের মনে যেন সবসময় থাকে যে আমরা এই কুরবানিটি এখলাসের সহিত দেব এই জন্য নয় যে কুরবানি না দিলে তো আমার বদনাম হবে সমাজে বা আমার ছেলেপুলি খেতে পাবে না কোরবানি দিবেন আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য এই কথাটি মনে রাখা দরকার আল্লাহ তালা মানব জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই তিনি কতকগুলি ইবাদত নির্ধারিত করে দিয়েছেন মুসলিমগণের উচিত তারা যেন একনিষ্ঠতা বজায় রেখে আল্লাহ তালা ইবাদত উপাসনাতে মগ্ন থাকে তবে আমাদেরকে জেনে রাখা দরকার যে কুরবানি বলা হয় কাকে কুরবানি কাকে বলা হয় প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক কুরবানির সংজ্ঞা দিচ্ছি আপনাদের সামনে কয়েকটি সংজ্ঞা দেব যে সংজ্ঞাটি আপনাদের ইচ্ছে হবে সেটি আপনারা গ্রহণ করবেন প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক জুলহিজা মাসের দশ তারিখে ঈদের নামাজ পড়ার পর থেকে জুলহিজ্জা মাসের ১৩ তারিখে সূর্যাস্ত হওয়া পর্যন্ত নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে তাহলে নির্দিষ্ট পশু এই জন্য বললাম যে পশু সব রকম দেওয়া চলবে না নির্দিষ্ট রয়েছে কি কি পশু কুরবানি দিতে হবে সেগুলো আমি পরে বলছি আর নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট পদ্ধতি আছে এগুলো সামনে রেখেই কুরবানি দিলে কুরবানি হবে এই কুরবানির সঙ্গে অন্য এক শব্দে আমি আরো উচ্চারণ করছি ইসলামের পরিভাষায় মহান আল্লাহর বশ্যতা স্বীকার করি তাকে নিজের জীবন ও ধন সম্পদের প্রকৃত মালিক রূপে মেনে নিয়ে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পন্থায় এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করার নাম হলো কুরবানি আরো একটি আপনাদেরকে সংজ্ঞা দিতে চাই সেই সংজ্ঞাটি মনে রাখবেন এই সমস্ত সংজ্ঞাগুলি পেশ করার অর্থ হলো বা এর ভাব অর্থ হলো এই যে কুরবানি কাকে বলা হয় এই বস্তুটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এই কুরবানির বিষয়টিকে যেন আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি শুধু এটা যেন আমাদের মনে না হয় যে এটা শুধু গোস্ত খাওয়ার ঈদ হ্যাঁ গোস্ত তো খেতেই পারবেন আল্লাহ হালাল করে দিয়েছেন কিন্তু অন্তরে সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের বিষয়টি যেন বিরাজ করে তো তাই তৃতীয় নম্বর সংজ্ঞা দিয়ে দিই কোরবানির ঈদ উল আজহার দিনে ঈদের নামাজ পড়ার পর থেকে জুলহিজ্জা মাসের তেরো তারিখের সূর্যাস্ত হওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামের শিক্ষা মোতাবেক যে পশু জবাই করা হয় তাকে কোরবানি বলা হয় তো ইসলামের ইসলামের শিক্ষা মোতাবেক কোরবানি দিতে হবে নিজের খেয়াল খুশি মতো কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ তালা কবুল করবেন না ওলামাই ইসলাম এই বিষয়ে একমত যে কুরবানি হতে হবে নির্দিষ্ট চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে সেই নির্দিষ্ট চতুষ্পদ জন্তু ছাড়া অন্যগুলি গ্রহণযোগ্য নয় যেগুলির দ্বারা কুরবানি দেওয়া বৈধ সেগুলি এক নম্বর হলো গরু দুই নম্বর হলো উঠ আর তিন নম্বর হচ্ছে ছাগল ছাগলের যত বিভাগ রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে আরও বিভিন্ন প্রকারের ছাগল রয়েছে এইগুলির উভয় লিঙ্গের পশুর দ্বারা কুরবানি করা বৈধ তাহলে উভয় লিঙ্গ উভয় লিঙ্গের কুরবানি দেওয়া বৈধ তবে খাসি হোক বা পাঠা হোক সেটা কুরবানি দিতে পারা যায় বকরি পাঠা খাসি ভেড়া দুম্বা গাভী ষাঁড় বলদ মহিষ উট এইসব গৃহপালিত পশুর দ্বারা কুরবানি করা যায় এইগুলি ব্যতীত অন্য কোনো পশুর দ্বারা কুরবানি করলে সেটা জায়জ হবে না তবে মহিষটা সরাসরি উল্লেখ নাই হাদিসের মধ্যে তবে মহিষটাকে এই জন্য উল্লেখ করলাম যে মহিষটা হচ্ছে গরুরই একটি অংশ সুতরাং গরুর ওপরে যেইভাবে জাকাত অজেব হয় যেইভাবে জাকাত দিতে হবে জাকাতের যে বিধানগুলি গরুর জন্য রয়েছে সেই বিধানগুলি মহিষের জন্য প্রযোজ্য সুতরাং জাকাতের দিক দিয়েও এবং কুরবানির দিক দিয়েও মহিষটাকে গরুরই একটি গরুরই একটি বিভাগ বা অংশ আমরা মেনে নিচ্ছি সম্মানিত মুসলিম সমাজ আমরা কোরবানি করব আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য সমস্ত এবাদত উপাসনাতে যেন এখলাস বজায় থাকে কেন যে যে কাজে এখলাস থাকবে না সেই কাজটি আল্লাহ তালা গ্রহণ করবেন না তাই এই কথাটি জেনে রাখা দরকার যে প্রকৃত ইসলাম ধর্মের প্রতিটি কাজে সফলতা লাভ করার মৌলিক শর্ত হলো এই যে সেই কাজগুলিতে মহান আল্লাহর জন্য অন্তরে একাগ্রতা এখলাস একনিষ্ঠতা প্রতিষ্ঠিত করতে হবে এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রদত্ত পদ্ধতি মোতাবেক সেই কাজগুলি সম্পাদন করতে হবে তবে এই কাজগুলি আল্লাহ তালা গ্রহণ করবেন প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষার অধিকার বা স্বীকৃতি কিংবা অনুমোদন ব্যতীত কোনো কথা কর্ম আচরণকে ইসলামের রূপে রূপান্তরিত করা বৈধ নয় সুতরাং প্রকৃত ইসলামের শিক্ষা অনুমতির বিষয়ে আমরাকে দেখতে হবে যে কাজের যে কথা যে আচরণের অনুমতি রয়েছে ইসলাম ধর্মে সেই কাজটি সেই কর্মটি করা বৈধ হবে তো কুরবানি এর কুরবানির বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অন্তরে যেন একনিষ্ঠতা একাগ্রতা এখলাস বজায় থাকে তবেই আল্লাহ তালা আমাদের কুরবানি কবুল করবেন কেন যে আল্লাহ তালা বলেছেন লাইয়া না আল্লাহা লুহমুহা বলা দিমাউহা ওলাকিন ইয়ানালুহুত্তাকুয়া মিনকুম যে এইগুলির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের ভক্তিময় ভক্তিপূর্ণ একনিষ্ঠতা ও একাগ্রতা সুতরাং সুতরাং আমাদেরকে একাগ্রতা একনিষ্ঠতা সবসময় বজায় রাখার চেষ্টা করতে হবে তবে আমাদের কুরবানি আর সমস্ত সৎকর্ম আল্লাহ তালা কবুল করবেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته